সবুজ শ্যামল দেশ আমার রূপের অনন্য বাহার সবুজ শ্যামল দেশ আমার রূপের অনন্য বাহার স্বপ্নের জন্মভূমি এ যে প্রিয় মাতৃভূমি তাই তো এ দেশ সবার কাছে প্রাণের চেয়ে দামি তাই তো এ দেশ সবার কাছে প্রাণের চেয়ে দামি সবুজ শ্যামল দেশ আমার রূপের অনন্য বাহার সবুজ শ্যামল দেশ আমার রূপের অনন্য বাহার স্বপ্নের জন্মভূমি এ যে প্রিয় মাতৃভূমি তাই তো এ দেশ সবার কাছে প্রাণের চেয়ে দামি তাই তো এ দেশ সবার কাছে প্রাণের চেয়ে দামি ষড় ঋতুর বাংলাদেশ রূপের নেই কোশেষ যতই দেখি মুগ্ধ আঁকি হয় না দেখার শেষ তোর বাংলাদেশ রূপের নেই কোশেষ যতই দেখি মুগ্ধ আঁকি হয় না দেখার শেষ সে যে লাল সবুজে আঁকা দেখো উড়ছে পতাকা দীপ্ত কণ্ঠে স্লোগান উঠুক স্বাধীনতার সবুজ শ্যামল দেশ আমার রূপের অনন্য বাহার সবুজ শ্যামল দেশ আমার রূপের অনন্য বাহার স্বপ্নের জন্মভূমি এ যে প্রিয় মাতৃভূমি তাই তো হয়ে দেশ সবার কাছে প্রাণের চেয়ে দামি তাই তো এ দেশ সবার কাছে প্রাণের চেয়ে দামি আমার দেশ আমার কাছে একটি কবিতা জীবন বাজি দিয়ে রাখবো তার স্বাধীনতা আমার দেশ আমার কাছে একটি কবিতা জীবন বাজি দিয়ে রাখবো তার স্বাধীনতা করোনা আর কখনো ভয় হবে হবে মোদের জয় বুকের তাজা রক্ত দিয়ে রাখবো দেশের মান সবুজ শ্যামল দেশ আমার রূপের অনন্য বাহার সবুজ শ্যামল দেশ আমার রূপের অনন্য বাহার স্বপ্নের জন্মভূমি এ যে প্রিয় মাতৃভূমি তাই তো এ দেশ সবার কাছে প্রাণের চে দামি তাই তো এ দেশ সবার কাছে প্রাণের চে দামি সবুজ শ্যামল দেশ আমার রূপের অনন্য বাহার সবুজ শ্যামল দেশ আমার রূপের অনন্য বাহার স্বপ্নের জন্মভূমি এ যে প্রিয় মাতৃভূমি তাই তো এ দেশ সবার কাছে প্রাণের চেয়ে দামি তাই তো এ দেশ সবার কাছে প্রাণের চেয়ে দামি তাই তো এ দেশ সবার কাছে প্রাণের চেয়ে দামি তাই তো এদের সবার কাছে প্রাণের চে দামি তাই তো এদের সবার কাছে প্রাণের চে দামি